কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে কোনো এক প্রভাতে ঘুম ভাঙা আখিতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান মন বুঝি ভরে যায় আপনার করে যায় মন বুঝি ভরে যায় আপনার করে যায় চারিদিকে ডানা মেলা আলোর বাগান কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান কাল রাত সারা রাত জোছনা ছিল জোছনারা মাঠে মাঠে দোল খেলছিল কাল রাত সারা রাত জোছনা ছিল জোছনারা মাঠে মাঠে দোল খেলছিল আর সব ঝাঁকে ঝাঁকে জোনাকি আগুন আর সব ঝাঁকে ঝাঁকে জোনাকি আগুন সেই মায়া বনে যেন হারানোর কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান তারপর চলে যায় থাকে না কিছু স্মৃতির বাসরি কেঁদে যায় পিছু পিছু তারপর চলে যায় থাকে না কিছু স্মৃতির বাসরি কেঁদে যায় পিছু পিছু কাল যে এখানে ছিল আজ নেই সে কাল যে এখানে ছিল আজ নেই সে এ কেমন নিয়তির প্রলয় তুফান কোন এক প্রভাতে ঘুম ভাঙা খিতে কোন এক প্রভাতে ঘুম ভাঙা খিতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান প্রতিদিন ভোর আসে আলো ভরা দিন গোলাপের ঠোঁট রাঙা জীবন রঙিন প্রতিদিন ভোর আসে আলো ভরা দিন গোলাপের ঠোঁট রাঙা জীবন রঙিন দিন চলে চলে যাবে আসবে আবার দিন চলে চলে যাবে আসবে আবার ফেলে আসা দিন হয় স্মৃতি রাজা কোন এক প্রভাতে ঘুম ভাঙা আখিতে কোন এক প্রভাতে ঘুম ভাঙা আখিতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান মন বুঝি ভরে যায় আপনার করে যায় মন বুঝি ভরে যায় আপনার করে যায় চারিদিকে ডানা মেলা আলোর বাগান কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান কোনো এক প্রভাতে ঘুম ভাঙা খেতে ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান ঝিলমিল ঢেউ রাঙা জীবনের গান